বলি আমরা অনেকে এটা লাইফ লং এবাদত সারা জীবনের জন্য এবাদত মেল ফিমেল সবাইকে এটা করতে হবে আমি এর আগেও আলোচনা করেছি আপনাদের খেদমতে যে পিবিটি থেকে বালেগ হওয়ার পর থেকে ছেলে মেয়েদের উপরে নামাজ ফরজ হয় মা বোনদের জন্য স্পেসিফিকলি আল্লাহ তালা একটা রুখসত দিয়েছেন একটা সুযোগ দিয়েছেন একটা এক্সকিউজ আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন মান্থলি পিরিয়ড টাইমে মা বোনরা যখন অসুস্থ থাকেন ওই সময় তাদেরকে নামাজ আদায় করতেও হবে না এর কাজাও করতে হবে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা রুখসত সুবাহান কিন্তু আমরা পুরুষদের কোনো রুখসত নেই আমরা যতক্ষণ হুশ আছে ততক্ষণ মতো নামাজ আমাদেরকে পড়ে যেতে হবে কিন্তু মা বোনদেরকে প্রতি মাসেই আল্লাহ সুবাহান হুয়া একটা রুখসত দিয়েছেন আল্লাহ তালা তাদের উপরে বড় মেহেরবান আল্লাহ মা বোনদেরকে বেশি ফেভার করেছেন আর মা বোনদের জন্য সালাদকে বলা হয়েছে যে মা বোনরা তাদের ঘরে নামাজ আদায় করাটা ভালো মা বোনরা যদি ঘরে নামাজ আদায় করা ভালো হয় কিন্তু তাদের জন্য মসজিদের জামাতে গিয়ে শরিক হওয়াটাও কিন্তু জায়েজ বিশেষ করে মসজিদে যাওয়া ছাড়া যেখানে ইমান সম্পর্কে ইসলাম সম্পর্কে জানার সুযোগ থাকে না সেখানে কিন্তু মা বোনরা মসজিদে গিয়েই সালাত আদায় করা উচিত তবে তাতে খেয়াল রাখতে হবে যাতে করে ফ্যামিলির ডিস্টারবেন্সটা না হয় বাচ্চাদের এবং ফ্যামিলি মেইনটেনেন্সে যেন কোনো অসুবিধা না হয় আমরা যারা পুরুষ হাজব্যান্ড আমরা বাবা আমরা রিজনেবল যেন হই আমার স্ত্রী আমার বোন আমার মেয়ে যদি মসজিদে যেতে চায় ব্যবস্থা যেন আমরা করে দেই এবং বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যখন মসজিদ বানানো হয় আনফর্চুনেটলি আনফর্চুনেটলি এটা শূন্যতের সরাসরি খেলাফ আমাদের মসজিদগুলোতে মহিলাদের জন্য জায়গা রাখা হয় না আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনি শপিং করতে গেছেন ঢাকাতে কলকাতাতে অথবা মুম্বাইতে গেছেন আপনি বা দিল্লিতে গেছেন নামাজের টাইম হলো আপনি পুরুষ মানুষ হয়তো কোনো এক মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন কিন্তু আপনার ওয়াইফকে নিয়ে আপনি কোথায় নামাজ পড়াবেন এটা কিন্তু সুন্নতের খেলাফ আপনার আমার মসজিদের থেকে ভালো মসজিদ ছিল তো মসজিদ নবী আল মসজিদ নবী প্রফেটিক মস আল্লাহর নবীর মসজিদ আল্লাহর নবীর মসজিদে মহিলাদের জন্য ফিমেলদের জন্য জায়গা করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত যদি আপনি মসজিদে নবীতে যান আপনি দেখবেন বাবুন্নেসা স্পেসিফিক দরজা আছে যেখান দিয়ে মহিলারা প্রবেশ করত যেটা মসজিদের আপনার পরের অংশে পিছনের অংশে বাবে জিবরিল যেদিক দিয়ে আপনার পূর্ব দিকে মসজিদে নববীর বাকিয়াল গরকাত যেদিকে ওই দিক দিয়ে আপনার বাবুল বাকি হলো আপনার বাম পাশে এরপরে মাঝখানে হলো বাব জিবরিল আপনার ডান হাতে এখানে এসে আপনি দেখবেন যে বাব বাবুন্নেসা তা হলো মহিলাদের দরজা ফিমেলস গেট এখান থেকে মহিলারা প্রবেশ করতেন এবং আল্লাহ রসুলের জামাতে মহিলারা শরিক হতেন হ্যাঁ আল্লাহ রসুল তাদেরকে বলতেন তাদের ফ্যামিলি মেনটেন করে এসে যেন তারা এটা করেন সেটাই সেটাই করতেন হজরত অমর রাজি আল্লাহ আনহু একবার তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন বললেন তোমরা মহিলারা যেমন ভাবে বাইরে বের হওয়া শুরু করেছ আমি তোমাদেরকে মসজিদে নামাজ পড়া নিষেধ করে দিব তখন হয়তো তোমার স্ত্রী হেসে বললেন অমর তুমি যত বড় শক্তিশালী হও তোমার কথা কিন্তু কোনো মহিলা মানবে না বলো কি এটা কি করে হয় কাজে মানবে না কারণ তোমার থেকে যিনি ভালো ছিলেন তার জামানায় মহিলারা মসজিদে গিয়েছে আল্লাহর নবীর জামানায় ফিমেলদেরকে মসজিদে অ্যালাউ করা হয়েছে who you are to stop us তুমি কে যে তুমি আমাদেরকে স্টপ করবা হজরত ওমর বলল যে কথা ঠিক আল্লাহ নবী যখন অ্যালাউ করেছেন তখন তো আমরা নিষেধ করা ঠিক হবে না আল্লাহ নবী স্পেসিফিকলি বলেছেন তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যাওয়া থেকে নিষেধ করবেন না তাহলে তাদেরকে যেন আমরা সুযোগ করে দিই আল্লাহর ঘরে গিয়ে মসজিদুল আল্লাহ সুবহান হুয়া তালার ঘর সেখানে গিয়ে যেন তারা নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা যেন আমরা করে দেই তবে মা বোনরা যারা মসজিদে যাবেন আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন সেটা হলো মসজিদে গিয়ে যেন আপনারা এমন তাল শুরু না করেন যে মসজিদের ডিগনিটি মসজিদের পর্দা সব কিছু যেন নষ্ট করে না ফেলেন এটা খেয়াল রাখবেন মহিলাদের দরজা আলাদা থাকা উচিত এবং আলাদা কোনো ফ্রি মিক্সিং যেন না হয় সেখানে যদি ইয়াং সেলের আর মেয়েরা মসজিদে গিয়েই যদি যোগাযোগ করা শুরু করে তা তো আর এক যন্ত্রণা হবে তাহলে সালাদটা একটা ফান্ডামেন্টাল এবাদাত এটা আমাদের প্রত্যেক মায়কে আদায় করতে হবে বোনকে আদায় করতে হবে যেমনভাবে ভাইকেও আদায় করতে হবে এরপর আল্লাহ বলছেন সালাদ যেমন তোমাদের জন্য কম্পালসারি জাকাতও তোমাদের জন্য কম্পালসারি জাকাত ফরজ হওয়ার জন্য তো টার্মস কন্ডিশন আছে বোনরা ঠিক না জাকাতের যদি নিসাবের মালিক আপনি হন আপনি বোন হন তাহলে আপনাকে জাকাত দিতে হবে এখন নিসাবের মালিক বলবেন হুজুর আমার তো সোনাস যদি আপনার স্বর্ণের পরিমাণ সাড়ে সাত ভরি অথবা তার বেশি হয় তখন আপনাকে এর উপরে জাকাত দিতে হবে আপনাকে এই জাকাত কিন্তু আপনার উপরে ফরজ হবে এবং আপনি দিতে হবে হ্যাঁ আপনার পক্ষ থেকে যদি আপনার হাজব্যান্ড আপনার বাবা আপনার ভাই অথবা অন্য কোনো আত্মীয় স্বজন যদি এটা আপনার পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে এটা আদায় হয়ে যাবে এটা জায়েজ এই ব্যাপারে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি যদি অন্য কেউ আদায় না করে এটা আপনার জাকাত আপনি নিয়াত করবেন আর আমরা যারা ভাইয়েরা বাবারা স্বামীরা অথবা আমরা অন্য আত্মীয় স্বজনরা মহিলাদের জাকাত দেয় যেমন আমার ওয়াইফের গোল্ডের জাকাত যদি আমি দেই I should be involving my wife আমি আমার ওয়াইফকে ইনভলভ করা উচিত এবং কারণ জাকাত আদায় হওয়ার জন্য নিয়াতটা কিন্তু শর্ত আপনি নিয়াত ছাড়া কিছু পয়সা গরিব মানুষের দিয়ে দিলেন আর বললেন আমার জাকাত ইটস নগন হ্যাপেন এটা কিন্তু আদায় হবে না জাকাত আদায়ের জন্য আপনি যখন এখরাজ জাকাত করবেন জাকাত আপনার মাল থেকে বের করবেন আপনার নিয়াত থাকতে হবে যে জাকাত আদায় করছেন কারণ ইন্নামাল আমালু বিনিয়াত নিশ্চয়ই সব আমল নিয়াতের উপরে নির্ভর করে এজন্য আমি যদি আমার ওয়াইফের আমার স্ত্রীর স্বর্ণের জাকাত দিয়ে দেই আমার স্ত্রী উনি কি করতে হবে উনি এটার ইন্টেনশন করতে হবে উনি এটা নিয়াত করতে হবে এবং উনি মনে মনে বলতে হবে যে না আল্লাহ আমার এটা স্বর্ণের জাকাত তুমি আমার উপরে ফরজ করেছিলে আমার পক্ষ থেকে আমার হাজব্যান্ড এটা আদায় করে দিচ্ছেন তুমি এটাকে কবুল করো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মাসালা আমরা অনেক সময় আমাদের মা বোনদের স্বর্ণের জাকাত দেই তাদেরকে কিন্তু তার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 আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার প্রয়াসে যারা শরিক হয়েছেন আপনাদেরকে বিরতির পরে আবারও ওয়েলকাম আমরা আলোচনা করছিলাম আমাদের মা বোনদের জাকাত প্রসঙ্গে পুরুষের উপরে যেমন জাকাত ফরজ যদি মা বোনদের আলাদা সম্পত্তি থাকে যেমন মা বোনদেরকে আমরা মোহরানার পয়সা দেই এই মহারানার পাশে যদি নিঃসাব পরিমাণ হয় নিঃসাবটা কি নিঃসাবটা হলো স্পেসিফিক একটা পরিমাণ যার মালিক আপনি হলে পরে আপনার উপরে জাকাত খরচ হয় আর এইটা থ্রেশহোল্ডটা কি এটার পরিমাণটা কি পরিমাণ হলো সেটা এটা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা এই পরিমাণ বা এর দামের সমান দুটোর যেটাই হোক যদি রূপার হিসাব আমরা করি তাহলে তো অল্প পয়সার মধ্যেই কিন্তু আপনার জাকাত ফরজ হয়ে যায় ঠিক না এজন্য আমরা সাধারণত এখন বলি যে রূপার হিসাবে আপনি নেশাব হিসাব করেন তাহলে গরিব মানুষের লাভ হবে বেশি বেশি মানুষ জাকাত দিবে এনিওয়ে আমরা যে মাসালা বর্ণনা করছিলাম যে আমাদের মা বোনদের সম্পত্তি থাকলে এবং তারা সম্পত্তির মালিক হলে নেশাবের মালিক হলে এবং সেখানে হাওলানে হাওল বছর অতিক্রান্ত হলে পরে তাদের উপরে জাকাত ফরজ হবে তবে স্বামী অথবা বাবা অথবা ভাই আমার মা বোনদের জাকাত আদায় করে দিন এটা তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাক তবে তারা নিয়াত করতে হবে এই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি এরপরে আল্লাহ মা বোনদেরকে বলছেন আর তোমরা মহিলারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করাটা যেমন পুরুষের জন্য ফরজ মহিলাদের জন্য ফরজ এ ব্যাপারে কারো কোনো অপশন নাই প্রত্যেকেই স্পেসিফিকলি আল্লাহ সুবহান হুয়া তালার কথাকে মেনে চলতে হবে আমি মেইল হই অথবা ফিমেইল হই আমি পুরুষ হই অথবা নারী হই আমি ম্যান হই বা উইম্যান হই যেটাই হই না কেন আমাকে অবশ্যই এটাকে মেনে চলতে হবে যদি আমি না মানি আল্লাহ তালা আমাকে রেহাই দিবেন না এজন্য এমন কি আল্লাহর আদেশ স্বামীর আদেশের উপরে আসে আল্লাহর আদেশ মা বাবার আদেশের উপরে আসে কোন স্বামী যদি কোনো স্ত্রীকে আল্লাহর হুকুম মানতে না দেয় আল্লাহর হুকুমের অবাধ্য হতে বাধ্য করে এমনকি শরীয়ত তাকে এই স্বামীর থেকে তালাক নেওয়ার পর্যন্ত অনুমতি দিয়েছে এত সিরিয়াস কারণ আল্লাহ এবং আল্লাহর রসুল হলেন সব কিছুর উপরে স্বামী আপনার আজকে হয়েছে একসময় তো স্বামী ছিল না আপনি ছোট ছিলেন তখন স্বামী ছিল না মা বাবা আপনার এখন হয়েছে দুনিয়াতে আসছেন দেখে দুনিয়া আসার আগে তো আপনার মা বাবা ছিল না আপনি আলমে আরোয়াহাতে আল্লাহর কাছে ছিলেন আপনার স্বামীও থেকে যাবে দুনিয়ায় মা বাবাও দুনিয়ায় থেকে যাবে বা তারা চলে যাবে আপনি একা একা তো আল্লাহ রবাহ আলমিনের কাছে আপনি রওনা হবেন কবরের বাসী হয়ে যাবেন আমার মা আমার বোন এই জন্য আল্লাহ তালা এখানে বলছেন আর এরপরে আল্লাহ সুহান হুয়া তালা স্পেসিফিকলি আহলে বাইদ যারা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ফ্যামিলির কথা এখানে আলোচনা করছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে পুত পবিত্র রাখতে চান দেখেন মানুষ যখন কারোর সঙ্গে পেরে ওঠে না পাল্লা দিয়ে তখন ফ্যামিলিকে অ্যাটাক করার জন্য চেষ্টা করে যে ফ্যামিলির মধ্যে কারো চরিত্র খারাপ আছে কিনা অথবা কারো চরিত্রের ব্যাপারে কোনো ধরনের বদনাম করা যায় কিনা কোনো ধরনের কুৎসা রটনা করা যায় কিনা যেমনভাবে আপনারা জানেন মুনাফিকরা গজওয়াতুবানিল মুস্তালেকের পরে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ আনহার সেই ইফকের ঘটনা অপবাদের ঘটনা তারা দিয়েছিল সফওয়ান আল্লাহ যাকে আল্লাহ নবী দায়িত্ব দিয়েছিলেন কাফেলার পিছনে থাকার সিদ্দিকা আল্লাহ আনহার হার হারিয়ে যায় হার খোঁজ করতে গিয়ে নেকলেস তিনি পিছনে পড়ে যান এবং যিনি আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার উটকে বহন করে নিচ্ছিলেন দড়ি ধরে নিচ্ছিলেন উটকে তখন তিনি মনে করলেন তিনি ভিতরে হাওদাজের ভিতরে রয়ে গিয়েছেন কিন্তু আসলে তিনি ছিলেন না পরে হেজাবের সাথে আল্লাহ আনহা যখন তিনি দেখলেন যে মা কে সিদ্দিক আল্লাহ আনহা তখন তিনি সম্মানের সঙ্গে বললেন মা আপনি কিভাবে পিছনে থেকে গেলেন পরে তিনি বললেন যে আমার নেকলেস হারিয়ে যায় শেষ পর্যন্ত সম্মানের সঙ্গে ডিগনিটির সঙ্গে হেজাবের সাথে মাকে এনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাফেলার সঙ্গে মিলাই দিয়েছেন মুনাফিকরা বলল হ্যাঁ দেখেছ তারা দুইজন একসঙ্গে ছিল কিছু না কিছু নিশ্চয়ই হয়েছে কুৎসা রটনা হয়ে গেল আল্লাহর নবী নিজে পর্যন্ত কনফিউজ হয়ে গেলেন আর আয়সাকে বললেন আয়সা গো এলহাকি বে আহলিকি তুমি তোমার মা বাবার কাছে চলে যাও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও জানতেন না যে কি হয়েছে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা এত আপসেট হয়েছেন এত কষ্ট পেয়েছেন যে দুনিয়ার সবাই আমাকে ভুল বুঝতে পারে কিন্তু আল্লাহ নবী আমাকে কি করে ভুল বুঝলেন এত আপসেট হয়েছেন কান্নাকাটি করেছেন আল্লাহর পক্ষ থেকে মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহার বারাত নাজিল হয়েছে যে না আয়েশার এখানে কোনো দোষ নাই সে ডিডেন্ট ডু এনিথিং সুহান আল্লাহ দেখেছেন আল্লাহ সুফহান হুয়া তালা আল্লাহর রসুল সাল্লাহ স্ত্রীদেরকে এভাবে বারাত দিয়েছেন আসমান থেকে এবং যারা এ ব্যাপারে অংশগ্রহণ করেছে বদনাম করেছে আল্লাহ সুফহান হুয়া তালা তাদেরকে শাস্তি দিয়েছেন তাদের অপরাধের কথা উল্লেখ করেছেন কাজেই আল্লাহর নবীর স্ত্রীদেরকে এরকম হাই স্ট্যান্ডার্ডে আল্লাহ তালা রেখেছেন এজন্য আজ যারা ইসলামের প্রতিনিধিত্ব করেন যারা ইসলামের দাওয়াতি কাজ করেন এবং তাদের ফ্যামিলিরা যারা আছে আপনারা এটা বোঝা উচিত যে আপনাদের একটা রেসপন্সিবিলিটি আছে আল্লাহর দিনের একজন দায়ী আপনি তার স্ত্রী বোন যদি দেখেন আপনার একটা খারাপ আমলের কারণে যদি আপনার স্বামীর উপরে অপবাদ আসে তাহলে ওই স্বামী কিন্তু আল্লাহর দিনের দাওয়াতি কাজটা করতে পারবেন না মানুষ ওই দাওয়াতকে অ্যাকসেপ্ট করবে না এই জন্য আপনার হয়তো কষ্ট হয় অনেক সময় আর স্বামী বাহিরে যান আপনাকে সংসার মেনটেন করতে কিন্তু তার জন্য আল্লাহর কাছে সব পাবেন আপনি আর সাথে সাথে আপনার স্বামীর দাওয়াত দিয়ে যে সব পায় সমান সব আল্লাহ রবুল্লা আলমিন আপনাকেও দিবেন সব হান আল্লাহ এই জন্য আমরা যারা বিভিন্ন মুসলিম ফ্যামিলিতে আমরা যারা স্ত্রী হিসেবে আছি যারা মা হিসেবে আছি we have a big responsibility আমাদের বড় একটা দায়িত্ব আছে এই দায়িত্বকে কিন্তু আমরা আমার মা বোনরা পালন করে যেতে হবে তাহলে আল্লাহ সুবহান হুয়া তাহলে আপনাদের উপরে খুশি হবেন এরপর আল্লাহ বলছেন واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا واذكرن আর আপনারা স্মরণ করবেন জিকির করবেন স্মরণ করবেন কি জিকির করবেন মা ইউতুলা ফি যা আপনাদের ঘরে তেলাওয়াত করা হয় কোরআনের যে তেলাওয়াত এর অর্থ হলো এটা আপনাদের ঘরে যে কোরআন তেলাওয়াত হয় এই কোরআনকে আপনারা বারবার রিপিট করবেন পুরুষ মানুষ যেমন কোরআন তেলাওয়াত শিখবে মহিলারাও ইকুয়াললি কোরআন তেলাওয়াত শিখবে পুরুষ মানুষ যেমন হাদিস স্টাডি করবে ইকুয়াললি মহিলারাও হাদিসকে স্টাডি করবে আয়াতুল্লাহ হলো কোরআন আর হেকমত হলো হাদিস আল হেকমত হিয়াসন্না কারণ আল্লাহ রসুলের সুন্নতের থেকে বড় হেকমত বড় উইজডম তো আর কিছু নাই এজন্য যখনই কোরআনের সঙ্গে হেকমত বলা হয় কেতাবের সঙ্গে হেকমত বলা হয় তখন সুন্নতকে হাদিসকে বোঝানো হয় ইন্নাল্লাহ কানা লতিফান খবীরা নিশ্চয়ই আল্লাহ সুবহান হুয়া তাহলা লতিফ এবং খবির আল্লাহ অতি সূক্ষ্ম আল্লাহ সব জিনিসের খবর রাখেন তাহলে এখানে কোরআন দেখেন কোরআন তেলাওয়াতের কথা এই জন্য আল্লাহ তালা বলেছেন তেলাওয়াত শব্দের অর্থই হলো তালা আয়াতুলু তেলাওয়াতান তালা আয়াতুলু তেলাওয়াতান অর্থ হলো কোনো জিনিসের ফলো করা কোনো জিনিসের পিছনে চলা পিছনে চলা যদি আপনি খালি সুর করে কোরআন শরীফ পড়েন আর কোরআনকে না মানেন এটা তেলাওয়াত হয় না তেলাওয়াত কোটা এটা কেরাত হয় তেলাওয়াত হবে তখন যখন আপনি কোরআনকে পড়বেন কোরআনকে বুঝবেন এবং কোরআনের পিছু ধাওয়া করবেন কোরআনকে অনুসরণ করে কোরআনকে ফলো করে আপনি চলবেন আপনার জীবনকে সুন্দর করবেন সেটাই হবে কিন্তু আপনার কোরআনের তেলাওয়াত এই জন্য আল্লাহ বলেছেন তেলাওয়াতের কথা এখানে বলেছেন যেটা তেলাওয়াত করা হয় এবং তেলাওয়াতের হক ততক্ষণ পর্যন্ত আদায় করা হবে না যতক্ষণ পর্যন্ত না কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের উপরে আমল যতক্ষণ পর্যন্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াতের হক আদায় করা হবে না আমি সবসময় বলি আমরা যারা মুসলমান কোরআনের প্রতি আমাদের পাঁচটা হক রয়েছে we have to give this five rights towards Quran এই পাঁচটা জিনিস সব সময় আমাদেরকে কোরআনের ব্যাপারে থাকতে হবে তা না হলে কোরআনের হক আদায় করা হবে না এক নম্বর হক হলো যে কোরআনের উপরে আপনার মজবুত ইমান থাকতে হবে যে কোরআন হলো আমার সব সমস্যার সমাধান পৃথিবীতে যত প্রবলেম আছে solution is in the Quran number one number two হলো you have to learn how to read Quran properly কোরআন শুদ্ধ করে তাজবিদ সহ কিভাবে তেলাওয়াত করতে হয় এই তেলাওয়াতকে আপনি শুদ্ধভাবে আরবি ভাষায় শিখতে হবে আপনাকে আপনি মনে করবেন না আরবি পারি না বাংলায় পড়ে ফেলেন ইটস নট এনাফ আপনি আরবি ভাষায় শেখাটা আপনার জন্য জরুরি এটা হলো দুই নম্বর তিন নম্বরে হলো আপনি খালি তেলাওয়াত শিখলে হবে না এই তেলাওয়াতের তর্জমাটা অর্থটা মিনিংটা আপনাকে জানতে হবে আর মিনিং জানার পরে চার নম্বর আপনার হক হলো যে আপনি মিনিং যা জানলেন যা বুঝলেন কোরআন থেকে এটাকে আপনি আমল করতে হবে যদি আল্লাহ বলেন আকিম সালা সালাত কায়েম করো সালাতের উপরে আমল করতে হবে আপনাকে নামাজ কায়েম করতে হবে যদি বলেন জেনার ধারে কাছে যেও না আপনি ধারে কাছে যাবেন না এটা কোরআন আপনাকে বলছে তাহলে চার নম্বরে হলো আপনি এই কোরআনের উপরে আপনাকে অবশ্যই অবশ্যই আমল করতে হবে আর আপনার পাঁচ নম্বর রেসপন্সিবিলিটি হলো লাস্ট নাম্বারে কোরআনের দাওয়াত আপনি মানুষকে দিতে হবে মানুষকে বলতে হবে যে আমি কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের উপরে আমল করে ফায়দামান্দ হয়েছি উপকৃত হয়েছি বেনিফিটেড হয়েছি কাজেই ভাইয়েরা বোনেরা তোমরাও আসো কোরআন পড়ো কোরআন বোঝো কোরআন দিয়ে জীবন গড়ো এইটাই আমাদের স্লোগান এইটাই কিন্তু আমাদের কথা যে আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি এটাই কিন্তু আমাদের মূল থিম এবং মূল মেসেজ আমাদের এই পিস টিভি বাংলার এই প্রোগ্রামের মধ্যে দিয়ে তাহলে আসুন আমরা এই পিসোড শেষ করার আগে আমরা সামারাইজ করে ফেলি স্পেসিফিকলি মা বোনদেরকে আল্লাহ তালা অ্যাড্রেস করছেন আর বলছেন তারা সালাদকে কায়েম করতে হবে এবং মা বোনরা ঘরে নামাজ পড়বেন না মসজিদে পড়বেন এর প্রসঙ্গে আমরা বলেছি সাথে সাথে তাদের উপরে জাকাত ফরজ হলে তারা জাকাত দিতে হবে তবে তাদের পক্ষ থেকে তাদের স্বামীরা বাবারা ভাইয়েরা আত্মীয়রা দিয়ে দিলে আদায় হয়ে যাবে কিন্তু তারা নিয়ত করতে হবে এটা আমরা বলেছি সাথে সাথে তারাও কোরআনকে বসতে হবে কোরআনের উপরে ইমান থাকতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের অর্থ জানতে হবে কোরআনের উপরে আমল করতে হবে কোরআনের দাওয়াত আমার মা বোনরাও দিতে হবে যেমনভাবে ভাইদেরও দিতে হবে আল্লাহ তালা এই কোরআনের দাওয়াতের মাধ্যমে কোরআনের চর্চার মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করে দিন আবারও আমি শেষ করার আগে আহ্বান জানাবো আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم وعليكم السلام. আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel Peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক T H pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান আইব্যান বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন